আমর ইবনু তগলিব রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এক দলকে দিলেন আর অন্য দলকে দিলেন না তারা যেন এতে মনক্ষুণ্ণ হলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি এমন লোকদের দিই যাদের সম্পর্কে বিগড়ে যাওয়া কিংবা ধৈর্যচ্যুত হবার আশঙ্কা করি আর অন্য দল যাদের অন্তরে আল্লাহ তালা যে কল্যাণ ও মুখাপেক্ষীহীনতা দান করেছেন তার উপর ছেড়ে দেই আর আমর ইবনু তাগলিব রদিয়াল্লাহ তাল্লাহ্ন তাদের মধ্যে আমর ইবনু তাকলিব রাজিয়াল্লাহ তালাহু বলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আমার সম্পর্কে যা বলেছেন তার স্থলে যদি আমাকে লাল বর্ণের উট দেওয়া হতো তাতে আমি এতখানি আনন্দিত হতাম না আর আবু আসিম রহমতুল্লা আলহি জারি রহমতুল্লা আলহি হতে হাদিসটি এতটুকু বেশি বর্ণনা করেছেন যে হাসান রহমতুল্লা আলহি বলেন আমাকে আমর ইবনু তাকলিব রাজিল্লাহ তাল্লাহ্ন বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট কিছু মালামাল অথবা বন্দি আনা হয় তখন তিনি তা বন্টন করেন